নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান তিমির আদার টুটায় মোরা আনব নতুন সপান নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান আশুক যত বাজার পাহাড় মোরা ভয় তো কবু করি না আল্লাহ সাথী আছে তাই বাতিলকে কবু ডরি আশুক যত বাধার পাহাড় মোরা ভয় তো কবু করিয়া আল্লাহ সাথী আছে তাই বাতিলকে কবু ডরি না সব তাগুতের ধ্বংস লীলায় উড়াবো বিজয় নিশা নির্বিক কাফেলা এ অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান নির্বিকাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব ব্যবধান তিনি আধার টুটায় মোরা আনব নতুন সোপান নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব ব্যবধান নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব ব্যবধান আমরা অজেয় আমরা অমর আমরা বীরের জাতি মোদের আঘাতে কেটে যাবে সকল আলার রাতি আমরা অজেয় আমরা অমর আমরা বীরের জাতি মোদের আঘাতে কেটে যাবে সকল আধার রাতি দীপ্ত কণ্ঠে গাইব মোরা মানবতার জয়গা নির্ভীক কাফেলা এ অভিযান পেরিয়ে যাবে সব ব্যবধান নির্ভীক কাফেলা এ অভিযান পেরিয়ে যাবে সব ব্যবধান তিনি রাধার টুটায় মোরা আনব নতুন সোপান নির্ভীক কাফেলা এ অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান নির্ভীক এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান নির্ভীক কাফেলা এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান নির্ভীক এই অভিযান পেরিয়ে যাবে সব বাধা ব্যবধান